কলো রব কল রব কলো রাও কলো রব কলো রব কলো রাও মিষ্টি সুরের কলো শান্তি সুখের কলো মিষ্টি সুরের কলো শান্তি সুখের কলো বন্ধুরা শুনতে শুনতে শেষ হয়ে গেল কলরব শিল্পীদের কণ্ঠে জাগরণী অ্যালবাম জাগর জাগো অ্যালবামটি আপনাদের কেমন লেগেছে তা আমাদেরকে জানাতে পারেন আমাদেরকে জানাতে লগ অন করুন W W W dot Facebook dot com slash K L এই ঠিকানায় ইমেলও করতে পারেন ইমেল করুন K A L A R A B BD colour of BD at Yahoo dot com এই ঠিকানায় এই অ্যালবামটিতে কণ্ঠ দিয়েছেন আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহে কাজী আমিনুল ইসলাম সাঈদ আহমদ আবু সুফিয়ান বদরুজ্জামান আবু রায়হান ইনামুল হক ইকবাল মাহমুদ সাইদুজ্জামান নূর ওমর আবদুল্লাহ ফিরোজ মাহমুদ ও হাসিন বিন আশরাফ গানের কথা ও সুর করেছেন আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাইহে কাজী আমিনুল ইসলাম সাঈদ আহমদ আবু সুফিয়ান বদরুজ্জামান জাফর আহমদ রাবি ফিরোজ মাহমুদ ও ফয়জুল্লাহ আমার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রশিদ আহমদ ফেরদৌস দিক নির্দেশনা উপস্থাপনায় ছিলাম আমি শাহ ইফতেখার তারিক সঙ্গীত পরিচালনায় ছিলেন সাঈদ আহমদ ব্যবস্থাপনা সহযোগিতায় ছিলেন আবু সুফিয়ান সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বদরুজ্জামান প্রযোজনায় রয়েছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব পরিবেশনায় সুর কেন্দ্র পুরানা পল্টন ঢাকা আজ এ পর্যন্তই আপনাদের আগামী দিনগুলো হোক সুন্দর ও কল্যাণময় কথা হবে আগামী অ্যালবামে আল্লাহ হাফেজ আমরা বাতিলের প্রাসাদ মারি অসত্য অনাচার চূর্ণ করি আমরা বাতিলের প্রাসাদ মারি অসত্য অনাচার চূর্ণ করি নগণ তারা সরে পদাঘাত করি নগণ তারা সরে পদাঘাত করি দুলে যায় অশালীন যত সব রব কল রব কলরব কলরব কলরব মিষ্টি সুরের কলরা শান্তি সুখের কলরা মিষ্টি সুরের কলরা শান্তি সুখের কলরা কলরব কলরব কলরব কলরব কলরব কলরব আমরা জানব আলোর পিদি চিরতরে রুখব সকল জালিম আমরা জানব আলোর পৃথিম চিরতরে রুখব সকল জালিম ভোরা তো উন্নত জাতি মুসলিম ভোরা তো উন্নত জাতি মুসলিম হব না কোনো দিন নির কলরব কলরব কল কলরব কলরব কলরব মিষ্টি সুরের কলরা শান্তি সুখের কলরা মিষ্টি সুরের কলরা শান্তি সুখের কলরা কলরব কলরব কলর কলরব কলরব কলর কলরব কলরব কলর কলরব কলরব কলরা কলরব কলরব কলরব